দেখো কে এলো ভোরের বেলায় দেখো দেখো কে এলো ভোরের বেলায় নূরের ঝরে না ছোরে যাই রে কাবাই ঝরে না ঝরে যাই নূরের ঝরে না ছোরে যাই রে কাবাই ঝরে না ঝরে যাই মকার জ্যোতি মদিনার বাতি আমিন দোলাল নূরের ঝরে না ঝরে যাই রে কাবাই ঝরে না ঝরে যাই নূরের ঝরে না ঝরে যাই রে কাবাই ঝরে না ঝরে যাই এ ধরা এলো নূরের পুতুল নাম যে মোহাম্মদ রসুল এ ধরা এলো নূরেরি পুতুল নাম যে মোহাম্মদ রসুল ঝিকিমিকি করেছে শিশু নবী কচি মুখানা ঝিকিমিকি করছে শিশু নবী কচি মুখানা সেই মুখেতে পড়ছে নবী তহিদি কালেমায় নূরের ঝরনা ঝরে যাই রে কাবাই ঝরনা ঝরে যাই নূরের ঝরনা ঝরে যাই রে কাবাই ঝরনা ঝরে যাই জন্নাতি সাজতে সাজিয়ে বন্ধু বন্ধুকে পাঠিয়ে জান্নাতি সাজতে সাজিয়ে বন্ধু বন্ধুকে পাঠিয়ে কুচিমুখে এত বলে এতিম নবী সোনার ঠোঁটে কচি মুখে এত আদ বলে এতিম নবী সোনার ঠোঁটে ফারিস্তারা নবীজিকে সালাম দিয়ে যায় নূরের ঝরনা ঝরে যাই রে কাবাই ঝরনা ঝরে যাই নূরের ঝরনা ঝরে যাই রে কাবাই ঝরনা ঝরে যাই দেখো দেখো কে এলো ভোরের বেলা নাই নূরের রে কাবাই ঝরনা ঝরে যাই নূরের ঝরনা ঝরে যাই রে কাবাই ঝরনা ঝরে যাই এলো এলো নবী মোর মকান গোরে বারোই রবি ওলাওয়ালে আসমান শিখায় দুলে দুলে নোরের দোলায় আসমান শিখায় দুলে দুলে নোরের দোলায় দেখবি কে আই তাড়াতাড়ি দেখবি কে আই তাড়াতাড়ি মরুর সাগরায় নোরের ঝরনা ঝরে যাই রে কাবাই ঝরনা ঝরে যাই নোরের ঝরনা ঝরে যাই রে কাবাই ঝরনা ঝরে যাই দেখো দেখো কে এলো ভোরের বেলায় দেখো দেখো কে এলো ভোরের বেলায় নূরের ঝরে না ঝরে যাই রে কাবাই ঝরে না ঝরে যায় নূরের ঝরে না ঝরে যাই রে কাবাই ঝরে না ঝরে যাই নবী মোর পারে রে তোরি নবী মোর উম্মাতের কান্ডারি নবী মোর পারে তোরি নবী মোর উম্মাতের কান্ডারি শোন রে অবুজ মোহন ওরে আব্দুর রহমান শোন রে অবুজ মোহন ওরে আব্দুর রহমান সবাই মিলে নবীর নামে গাইব গুণ গান তোরে রে ছড়ে না ছড়ে যাই রে কাবাই ছড়ে না ছড়ে যাই তোরে রে ঝড়ে না ঝরে যাই রে কাবাই ছড়ে না ছড়ে যাই দেখো দেখো কে এলো ভোরের বেলায় তোরে রে ঝড়ে না ঝরে যাই রে কাবাই ঝর না ঝরে যাই নূরের ঝর না ঝরে যাই রে কাবাই ঝর না ঝরে যাই